بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر رواه مسلم وقوله صلى الله عليه وسلم لما رفع الصحابة أصواتهم بذكر يا أيها الناس أربعوا على أنفسكم أربعوا على أنفسكم فإنكم لا تدعون أسما ولا غائبا إنما تدعون سميا بصيرا قريبا إن الذين تدعونه أقرب إلى أحدكم من أنق راحلته متفق عليه মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সাত আকাশের ওপর তার মহান আরো সে সমুন্নত আর তার সাথে সাথে তার ক্ষমতার দিক থেকে তার জ্ঞানের দিক থেকে তার পরিবেষ্টনের দিক থেকে তার তৌফিকের দিক থেকে মমিনদের সাথে রয়েছেন এবং যারা মমিন নয় তাদের সাথে আল্লাহ রাবুল আলমিন তার ক্ষমতা তার এলম তার জ্ঞান তার পরিবেষ্টন এ সমস্ত দিক থেকে আল্লাহ রাবুল আলমিন সকল সৃষ্টির সাথে রয়েছে কিন্তু তার সত্তাগত দিক থেকে রব্বুল আলমিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি মহান আরো সে সমুন্নত রয়েছেন সালাত এবং সালাম নাজিল করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি কোরআনে কেরিমে যা কিছু আকিদার কথা এবাদত বন্দীগীর কথা আখলাক মামলাত আচার আচরণের কথা সংক্ষেপে বর্ণিত হয়েছে তা বিস্তারিত বর্ণনা করেছেন তার হাদিস আমাদের আজকের আকিদ আল ওয়াসেতিয়াই বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রবুল আলমিনের বান্দার সাথে থাকা বান্দার সাথেও তিনি রয়েছেন এবং তিনি তার আরো সে সমুন্নত রয়েছেন এই দুটো বিষয়ের সমন্বয় এবং এই দুটো বিষয় সম্পর্কে নবী করিম সাল্লামের কিছু হাদিস আমাদের সামনে রয়েছে এর আগে এই বিষয়টি কোরআনে করিমের আলোকে আলোচিত হয়েছে এই কিতাবে সে বিষয়টি নিয়ে আলোচনা এসছে এখন শুধু হাদিসগুলি কিছু রয়েছে যে হাদিসগুলি প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলম তার বান্দার সাথে রয়েছে গত সপ্তাহের আলোচনা ছিল যে আল্লাহ রাবুল আলম তার মহান আরসে রয়েছে এই সম্পর্কে হাদিস ছিল আল্লাহ রাবুল্লা আলম সুউচ্চ সুমহান যিনি সুউচ্চ সুমহান তিনি সমস্ত সৃষ্টির ওপরে ঊর্ধ্বে রয়েছেন এখানে চারটি হাদিস রয়েছে প্রথম হাদিস ইমাম তাবরানির কিতাবে রয়েছে আল মৌজম ইমাম তাবরানির কিতাব তিনটি কিতাব তার রয়েছে আল মৌজাম নামে আল মৌজামুল কবির আল মৌজামুল আউসাদ আর আল মৌজাম আসির তার কিতাবের হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন আফজালুল ইমানে তার আগে আল্লামা শেখ সাল ফজান হাফিজ এই আজকের যে হাদিসগুলি রয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে বলছেন মহান আল্লাহর বান্দাদের সাথে থাকার প্রমাণ মহান আল্লাহর তার সৃষ্টির সাথে থাকার প্রমাণ আর তার সৃষ্টির সাথে থাকা তার আরসের ওপর সমুন্নত হওয়ার পরিপন্থী নয় উল্টো নয় অর্থাৎ তিনি আরসে সমুন্নত আছেন আর তার সাথে সাথে সৃষ্টির সাথেও আছে এখন যদি আপনার ব্রেনে স্বাভাবিক ব্রেনে এই কথা আসতে পারে যে এটা কেমন করে হয় এটা কেমন করে হয় যখনই প্রশ্নটা আসছে তার মানে আমরা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেছি গত আলোচনাগুলিতে একটি কথা বলেছিলেন যে যারাই অস্বীকার করেছে বিষয়গুলি অথবা এগুলির অপব্যাখ্যা করেছে তারা অপব্যাখ্যা করার আগে বা অস্বীকার করার আগে কি করেছে তুলনা করে দিয়েছে সৃষ্টির সাথে যখন মগজে তুলনা ঢুকে গেছে তখন এটা কেমন করে হয় এটা যখন হয় না তখন এর একটা অন্য কোনো ব্যাখ্যা করতে হবে আর না হলে কি করতে হবে তাতিল অস্বীকৃতি অস্বীকার করতে হবে এইভাবে তারা আল্লাহ রাবুল আলমিনের এইরকম বহু গুণকে অস্বীকার করেছে আবার বলছি মাইয়াতুল্লাহ তালালি খালকেহি আল্লাহর সাথে থাকা কার সাথে থাকা তার সৃষ্টির সাথে আল্লাহ তার সৃষ্টির সাথে থাকেন একটি বিষয় আর আল্লাহ সৃষ্টির সাথে থাকেন এর মানে এই নয় যে তিনি আরসের ওপর সমুন্নত না তিনি সে সমুন্নত জি যখনই আপনার প্রশ্ন জাগবে তার মানে আপনি মনে করছেন যে আমার মতো অন্য কোনো মানুষের মতো এটা কেমন করা হয় যে আরো সে আছেন আবার সবার সাথে আছেন এটা কেমন করা হয় তাই না এটা তো আমাদের ক্ষেত্রে না এটা মখলুকের ক্ষেত্রে না এটা তো মানুষের ক্ষেত্রে না যে সৃষ্টি একটা ক্ষুদ্র আল্লাহ রব আলম কিন্তু আল্লাহ রব তিনি স্রষ্টা স্রষ্টা সম্পর্কে এই রকম চিন্তা করা যে আমাদের ক্ষেত্রে এটা অসম্ভব সুতরাং আল্লাহর ক্ষেত্রে অসম্ভব না ভুল কথা এখন হাদিসগুলি দেখি নবী করিম সাল্লামের হাদিস এখানে যেটি প্রথমে নিয়ে আসা হয়েছে বলছেন রসুল্লাহ সাল্লাম আফদারুল ইমানে সবচাইতে উৎকৃষ্ট ইমান সবচাইতে উত্তম ইমান বিশ্বাস হচ্ছে আন্তালামা যে তুমি নিশ্চিত জানবে আন্নাল্লাহ মা কাহেসমা কোন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে রয়েছেন এ বিশ্বাস করা এটা জানবে মানে জেনে বিশ্বাস করবে যে আল্লাহ তোমার সাথে রয়েছেন তুমি যেখানেই থাকো না কেন এ আল্লাহর সাথে থাকা কে দুই ভাগে ভাগ করে গত আলোচনাতে বলেছিলাম যখন আয়াতগুলি নিয়ে আলোচনা এসেছিল একটা হচ্ছে খাস ভাবে আল্লাহর থাকা আর একটা হচ্ছে আম ভাবে আল্লাহর থাকা তার মনে আছে না ভুলে গেছেন সব ওইদিকে মনে আছে মনে আছে মাসা আল্লাহ আম্মা বা মাইয়াতুন আম্মা আরবিতে বললে মাইয়াতুন খাসা বিশেষভাবে সাথে থাকা আর সাধারণভাবে সাথে থাকা বিশেষভাবে সাথে থাকেন আল্লাহ রবুল আলমিন হ্যাঁ বিশেষ ব্যক্তিদের সাথে অর্থাৎ মমিনদের সাথে মাসাল্লাহ তাহলে কিছু মনে আছে আর সাধারণভাবে আল্লাহ রব্বুল আলমিন সাথে রয়েছেন সমস্ত সৃষ্টির কাফের আল্লাহর দুশ্মন যে কোনো দুশ্মন আল্লাহ রবুল আলমিন সকলের সাথে যতই অসৎ হোক যতই অপরাধ সমস্ত অপরাধ তার মধ্যে রয়েছে তারপর আল্লাহ তার সাথে রয়েছেন কোন দিক থেকে এই বিষয় কিন্তু শুরুতে কিন্তু আমি ইঙ্গিত করে দিচ্ছি হ্যাঁ যখন খুদবার পরে বলেছি আল্লাহ রব্বুল আলমিন মমিনদের সাথে রয়েছেন বিশেষভাবে অর্থাৎ সাহায্যের দিক থেকে আল্লাহ মমিনদের কি করেন সাহায্য করেন আল্লাহ আরো সে আজিম আছেন কিন্তু মমিনের আল্লাহ যে কোনো জায়গায় সাহায্য করেন পৃথিবীর যে কোনো জায়গায় মমিন সাহায্য করেন মমিনকে আল্লাহ তৌফিক দেন ভালো কাজের তৌফিক দেন যে কোনো জায়গায় আল্লাহ তৌফিক দেন দেখা যাচ্ছে কিনা মমিনদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ আরো সাহিমের থেকে হ্যাঁ যে কোনো জায়গার মমিনে আল্লাহ কি করেন হেফাজত করেন জি তাহলে এই তিনটি কথা আর এইরকমই যে কথাগুলি আসতে পারে খাস ভাবে সাঁতে থাকার বিষয় আল্লাহ সুরক্ষার দিক থেকে হেফাজতের দিক থেকে আল্লাহ তৌফিক শক্তি সামর্থ্য দেওয়ার দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ, সাহায্যের দিক থেকে কার সাথে রয়েছেন মমিনদের সাথে রয়েছেন এই মর্মে ওই আয়াতগুলো রয়েছে ইন্দাল্লাহ মা সবেরিন হ্যাঁ মাল মোহসেনিন সৎকর্মযোগীর সাথে নিষ্ঠাবানদের সাথে ধৈর্যশীলদের সাথে মাল মোত্তাকিন আল্লাহ ভিরুদের সাথে আছে না নেই মাল মোমেনিন হ্যাঁ জি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভালো গুণগুলি বলে মমিনদের আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের সাথে রয়েছেন এটা হচ্ছে খাস ভাবে থাকা এই সব দিক থেকে এটা স্পেশাল ভাবে আল্লাহ সাথে থাকে আমরাও তো এরকম ভাষা প্রয়োগ করি কোন আপন জনকে বলি আমি তোমার সাথে আছি মানে কি তোমার সাথে মানে বডির দিক দিয়ে কাছাকাছি আছি না বডির দিক তো কাছে নাই হয়তো আছে বাংলাদেশেও আর এখান থেকে টেলিফোন দিচ্ছে না কি বলছেন হ্যাঁ আমি তোমার সাথে আছি সে যদি বলে কোথায় সাথে আপনি সৌদি আরব বলবে বুঝছে আপনার বাঘ ভঙ্গিমা এই জন্য কখনই কথা বলবেন না ও বোকা না কিন্তু আল্লাহর কথা আল্লাহ সম্পর্কে বুঝতে গিয়ে বোকা সেজে যাচ্ছে কাফের বা হ্যাঁ, যারা হ্যাঁ, অস্বীকারী তারা বিদাতি অস্বীকার করে দিচ্ছে তোমরাও তো এভাবে ব্যবহার করি দূরে থেকে বলি আমি তোমার সাথে আছি এটা হচ্ছে খাস ভাবে সাথে থাকা আর আম ভাবে সাথে থাকা জ্ঞানের দিক থেকে আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কাফের চোর ডাকাতও থাকতে পারে না যে চোর ডাকাত চুরি করে লুকিয়ে গেছে জাদুকর জাদু করে লুকিয়ে গেছে আল্লাহ পাই না হ্যাঁ আমরা খুঁজে পাই না যে কে জাদু করেছে কিন্তু আল্লাহকে সব খবর আছে এলমের দিক থেকে সবার সাথে আল্লাহ আছেন সৎ অসৎ সবার সাথে মুসলিম কাফের সবার সাথে আছেন আল্লাহর এলমের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে পালাতে চাইছে অপরাধ করে আল্লাহ পরিবেষ্টন থেকে পালাতে পারবে আল্লাহর ঘেরা থেকে পালাতে পারবে না আল্লাহর ঘেরার বাইরে পালাতে পারবে না কোথায় পালাবে পারবে কি হলো জ্ঞানের দিক থেকে আর কোনটা বললাম এহাতা যেটা পরিবেষ্টনী পরিবেষ্টনের দিক থেকে ঘেরার দিক থেকে আর হ্যাঁ ক্ষমতার দিক থেকে আল্লাহর একটি গুণ হচ্ছে কুদরাত আল্লাহ কাদির আল্লাহ কাদের তখন আল্লাহর একটি গুণ হচ্ছে কি আল কুদরা ক্ষমতা ক্ষমতার দিক থেকে আল্লাহ রবুল আলমের ক্ষমতা হ্যাঁ সকল সৃষ্টিকে সকল সৃষ্টির উপর আল্লাহ ক্ষমতাবান আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর শক্তির বাইরে কোন সৃষ্টি যেতে পারবে আল্লাহর আয়ত্তের বাইরে যেতে পারবে এগুলো এগুলো হচ্ছে কি আম্মা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা সকল সৃষ্টির সাথে সকল শুধু মানুষ না সকল সৃষ্টির সাথে আল্লাহ রয়েছেন সাধারণভাবে আর খাস বা বিশেষ ভাবে আল্লাহ সৎকর্মশীল ভালো মানুষদের সাথে রয়েছেন তো এই একদিন বিশ্বাস রাখবে এটা তোমার উত্তম ইমান যে আল্লাহ তোমার সাথে রয়েছেন হাইসমা কোনটা যেখানেই থাকো না কেন অর্থাৎ তুমি যদি একেবারে ভূগর্ভে লুকিয়ে যাওয়ার সেখানে পাপ করো তাও আল্লাহ খবর রাখেন তোমার সাথে রয়েছেন খবর রাখার দিক দিয়ে মাটির তলে লুকিয়ে গেছো আল্লাহ খুঁজে পায় না হবে ক্ষমতা আল্লাহ চলে না সেখানে এমন জায়গায় কিছু সেখানে আল্লাহ ক্ষমতা আছে তোমার সাথে রয়েছেন তাহলে এটা হচ্ছে যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে রয়েছেন এটা সকলের ক্ষেত্রে মমিন কাফের তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সলাতের উদ্দেশ্যে দাঁড়ায় তখন যেন সামনের দিকে থুথু না নিক্ষেপ করে নামাজের অবস্থায় সামনের দিকে থুথু নিক্ষেপ না করে অনেকের রোগ আছে বা বদ অভ্যাস আছে ও মুখে শুধু থুতু আসতেই থাকে হয় বদ অভ্যাস আছে আর না হয় রোগ আছে ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ লোকের একটা খারাপ অভ্যাস আছে যেটা আরবদের মধ্যে দেখি না সেটা হচ্ছে থুতু তো সবারই আসে আরবদেরও আসে ঠিক না আমারও আসে তো জীবনে রাস্তাঘাটে থুতু তো আমি ফেলিনি মনে হয় কোথাও না কিন্তু দেখবেন রাস্তাতে ভিড় ভাড়ও চলছে আর ওই দিক পিছন থেকে লোক হেঁটে আসছে বাতাস চলছে গায়ে পড়লো এটা হচ্ছে অশিক্ষিতদের বা অসভ্যদের চিত্র যেটা আর এটা শুধু দেখেছি উপমহাদেশের লোকদের কখন আরবরা দিক করে ফেলছে আর যদি কেউ ফেলে তো একবার অসভ্য অন্তত এগুলো তো সাধারণ জ্ঞান কমন সেন্স দিয়ে শিখতে হয় ভদ্রতা কিন্তু এগুলো জিনিস নাই দেখা যায় কয়েকবার বেঁচেছে আমার হাঁটতে হাঁটতে পানের পিক ফেলে অভ্যাস হইত দেখা দেখি নাই যে পেছনে কেউ আসতে পারে বা কিছু বাতাস চলছে কারো গায়ে দূরে গিয়েও পড়তে পারে হয়তো পেছনে কাছে নেই বাতাসে গিয়ে দূরে গিয়ে কারো গায়ে পড়তে পারে সামান্য একটু ফোটা পড়লেও ঘৃণা হবে এই জন্য যেখানে সেখানে থুতু ফেলা উচিত নাই থুতু শুধু আপনি জমা করে গেলেন না বেশি পরিমাণ জমা হলে একটা অরুচি আসবে কিন্তু অটোমেটিক থুতু আসছে চলে যাচ্ছে গিলে নিচ্ছেন কে গিলে না অসুবিধা আছে নাকি বোঝা গেছে থুতুটা মুখের বাইরে চলে আসার পরে বাইরে চলে এসছে তারপর যদি গিলতে বলা হয় পারবেন রুচি হবে না কিন্তু আপনার মুখের ভিতরে আচ্ছা আসছে আর যাচ্ছে আসছে আর গিলে নিচ্ছে কোনো অসুবিধা নেই এই বিষয়গুলি বোঝার বিষয় কিন্তু অনেকে মনে করে থুথু মুখে আসছে তার মানে ওকে গিলা দিচ্ছে না ওকে জমা করে একবারই ফেলতে হবে ও যখন তখন ফেলতে হবে রাস্তায় আড়চার ফেলছে অসভ্যতা মানুষ তো একরকম নাই মেলা রকম আছে নামাজের ভিতরে অনেকে থুতু আসতে পারে ফেলবো কোন দিকে মানে থুতু ফেলা ছাড়া গিলতে জানে না মানে বোঝা গেছে অভ্যাস আছে ফেলা সামনে যে হালত অজ্ঞতা থাকলে সামনে ফেলে দিতে পারে আর দিন হচ্ছে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ বিধান সব সমস্যার সমাধান রয়েছে এখন থুতু এসছে আর তুমি ফেলাই অভ্যাস তো কোথায় ফেলবে সামনের দিকে থুতু ফেলিও না ফাইন আল্লাহ কেবল ওয়াজি কারণ আল্লাহ সামনের দিকে রয়েছেন আল্লাহ সামনের দিকে রয়েছেন সামনের দিকটা মুসল্লির সবচাইতে সম্মানিত মহতারাম জায়গা আর আপনি কিবলামুখী হয়ে নামাজ আদায় করছেন সেই জন্য বলা হয়েছে আল্লাহ সামনে রয়েছেন না হলে সত্যিকার অর্থে আল্লাহ কোথায় রয়েছেন সত্তাগত দিক থেকে মহান আরসের ওপর রয়েছে সমুন্নত আর তিনি যেসব বিষয়গুলি বললাম ওইসব দিক থেকে আল্লাহ হ্যাঁ সবার সাথে রয়েছেন সব জায়গায় রয়েছেন আল্লাহর এলিম সব জায়গায় রয়েছে আল্লাহর ক্ষমতা সব জায়গায় রয়েছে আল্লাহর পরিবেশ সব জায়গায় রয়েছে ঠিক না আল্লাহর ক্ষমতা ইত্যাদি সব দিকগুলো যেগুলো আছে সব সব জায়গায় রয়েছে কিন্তু এখানে শুধু সামনেকে সামনে শেখ সাহেব ফজান বলবেন এর ব্যাখ্যায় ওই কথাটির দিকে ইঙ্গিত করে দিলাম আল্লাহ সামনের দিকে রয়েছেন তার মানে কথা বুঝবেন না যে আল্লাহ আল্লাহ তাহলে এলিম কি ডান দিকে নেই এলমের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা কি ডান দিকে নেই বাম দিকে নেই আছে আল্লাহ কি বলছে আল্লাহর পরিবেশ কি সব দিকে নেই আছে পেছনেও আছে আর যদি মনে করেন সত্তাগত দিক থেকে তো আল্লাহ তো সামনে নেই আল্লাহ তো আরো সাহিম আছে তো এটা তো আরেকটা কথা হইল এক তো হইলো যে দুই ভাগ করলাম আল্লাহর সাথে থাকাটা কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত যে আল্লাহ সত্তাগত দিক থেকে আরো সে সমুন্নত আর তার বিভিন্ন দিকগুলি বললাম যে দিক থেকে মমিনদের সাথে খাসভাবে আছেন আর যারা মমিন আর কাফের সকল সকল সৃষ্টির সাথে আল্লাহ আমভাবে আছেন সাধারণভাবে আছেন দুই ভাগ করলাম আবার আল্লাহ সামনে আছেন যদি এই হাদিস তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রকার হয়ে যাবে বুঝছেন কিনা তো এইরকম তো নেই যে আল্লাহ সামনের দিকে আছেন পিছনে নেই ডানে নেই বামে নেই কথা নেই তো এখানে কি জন্য বলা হয়েছে যে সামনের দিকটা মুসল্লির হ্যাঁ, সম্মানিত স্থান সে সামনে সেজদা করছে সামনে তার কিবলা রয়েছে আর কিবলামুখী হচ্ছে মানে আল্লাহ অভিমুখী হচ্ছে হচ্ছে সে আল্লাহমুখী হয়ে নামাজ আদায় করছে এই অর্থে বলা হয়েছে যে আল্লাহ সামনে রয়েছেন তারপরে একজন মানুষ যখন দাঁড়িয়ে কারো কাছে আরজি করে বা কারো সাথে কথা বলে তো ডান দিকে যাকে সম্বোধন করে সে ডান দিকে বা বাম দিকে আছে এভাবে তো কথা বলে না অথবা পিছনে আছে আর আপনি কথা বলছেন এমন ভাবে তো কারোর সাথে কথা বলেন না ঠিক না মুখোমুখি কথা বলেন কথা বুঝছেন কিনা আমার জি হ্যাঁ তো আল্লাহ রবুল আলমের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা সলাদ আদায় করা হচ্ছে আল্লাহর সাথে মোনাজাত মানে চুপিসারে কথোপকথন কথা বলা তো আল্লাহর সাথে যখন নামাজ অবস্থায় কথা বলছেন তাহলে আল্লাহ কোন দিকে এই অর্থে আল্লাহ সামনে কারণ সামনে রেখে কথা বলি আমরা এই অর্থে ওয়ালা এমনকি ডান দিয়েও থুতু ফেলি আমরা সামনে ফেলবো না তো ডান দিকে ফেলবে না ডান দিকে ফেলিও না ওয়ালাকিন আইয়াসারিহি তবে কোন দিকে থুতু ফেলবে থুতু চলে এসছে অনেকের বেশি থুতু আসে আর থুতু তার জন্য দিলে না হয়তো অরুচিকর বাম দিকে ফেলো বাম দিকে ফেলে দেবেনি মানে, আর না হলে আও তাহতা কাদা মেহি বাম পায়ের নিচে ফেল ডান পায়ের নিচে না বাম পায়ের নিচে ফেলে এটা সবচেয়ে ভালো বাম দিকে যদি কোনো মুসল্লি না থাকে তো বাম দিকে ফেলা যায় এই দুটোর ব্যাখ্যা আবার সমন্বয় করা যেতে পারে বাম দিকে কোনো মুসল্লি নেই সুতরাং বাম দিকে ফেলে দেন কোনো মুসল্লি নেই আর যদি বাম দিকে মুসল্লি থাকে বাম দিকে ফেলে তো মুসল্লি গায়ে পড়বে বর সামনে পড়বে কি করবেন বাম পায়ের নিচে ফেলে সেটাকে কি করে দেন মাটির সাথে ঘষে দেন মাটিতে মিশে যায় ঘষে দেন এই হাদিসটা নবী করিম সাল্লাম এই কার্পেটওয়ালা মসজিদের যুগে বলেছিলেন কি পাকা মসজিদের যুগে বলেছেন কি কখন বলেছিলেন যেই সময় নবী করিম সাল মসজিদ নবীতে চাটাই পর্যন্ত পাটি পর্যন্ত ছিল না মাটিতে নবী সাহাবাই কেমন নামাজ পড়তেন বোঝা গেছে কিনা নামাজ পড়তে পড়তে আপনি তাহলে এই হাদিস যদি প্র্যাকটিক্যাল করতে চান যে থুতু ফেলবো তাহলে আপনি মাঠে ঘাটে নামাজ পড়ছেন আর থুতু চলে এসছে বেশি আর আর ওই সময় আপনি দেখছেন যে সবদিকে তো মাটি আর মাটি মাটিতে মরুভূমিতে বা বালিতে সেজদা করছি অথবা মাটিতে সেজদা করছি তো সমস্যা নেই বাম দিকে ফেলে দিয়ে আপনি মুছে দেন পা কোনো অসুবিধা নেই এখন যদি কার্পেটের মসজিদে ফেলেন তাহলে তো মার খেতে হবে বোঝা গেছে কিনা তা গুলিকে যেই সময় নবিশ্বাসনা বলেছেন সেই সময় প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করতে হবে এমন জায়গায় ফেলবেন না যেখানে মারামারি শুরু হয়ে যায় মার খেতে হয় এইরকম জুতা পরে নামাজ পড়ার বিষয়টি এই বিষয়ে আমার শ্বশুর এলাকায় এক মোল্লাজি আছে ও জুতা পরে নামাজ পড়ার সন্ন্যতটা ভালো করে বুঝেছে এমন ভালো করে বুঝেছে যে এখনো মসজিদের গেটে এসে জুতাটাকে ভালো করে পরিষ্কার করে বসে বসে ক্লিন করবে তলা যে হেঁটে এলো যে একটু ধুলো ঠুলো লাগলো পরিষ্কার করবে করে তখন জুতাটা পরে মসজিদে নামাজ পড়বে এই নিয়ে কত জায়গায় যে বিবাদ হলো আর কত জায়গায় যে ওকে ধাক্কা খেতে হলো মসজিদে বেরিয়ে ধরে কত জায়গায় যে মার খেতে হইলো এমনকি ওকে মসজিদ থেকে ওখান থেকে নিষেধ করে দিতে আমাদের মসজিদে আসবে তো আর এক মসজিদে যাওয়ার একবার তো ওকে বন্ধ করে রেখে দিয়েছিল শেষে অনেক আগের কথা বলছি আজকে থেকে প্রায় বাইশ তেইশ বছর আগের কথা বলছি এই দাম আসার আগে তো আমি তখন ওখানে মদিনা থেকে পাশ করে যাওয়ার পড়াইতাম বড় জামে আমি বোখারিতে চল্লিশ কিলোমিটার দূর ওখান থেকে তো মাঝে মধ্যে শ্বশুর গ্রামে যাওয়া হইলে ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি মসজিদে তারা বলল যে সে এক কাজ করেন এই জুতা পরে নামাজ পড়ার মাসলাটা একটু আজকে জুমার দিনে বলবেন এই বিষয়ে আলোচনা করবে কারণ ওকে মারাও হয়েছে ঘরে বন্ধ করে কয়েক ঘন্টা বন্ধ করে রাখা হয়েছে কিছু লোকেরা আছে সমাজে হইল আর এও জুতা ছাড়বে না হচ্ছে মায়ের খাই খাই কিন্তু জুতার সন্ন্যত কায়েম করবোই দুই দিক থেকে বাড়াবাড়ি এফরা আর তাফরিদ জুমার হয়তো বিষয়টা আলোচনা করলাম একটু ঠান্ডা হলে তারপর থেকে আর মাঠটা এরকম খাইনি কিন্তু মাঝে মধ্যে মসজিদে বলে মসজিদ আসবে না আমাদের এই হাদিসটা বোঝার জন্য এই জুতা পরে হাদিস আছে জুতা পরে ইয়াহুদিরা জুতা পরে না তোমরা জুতা পরিও ইয়াহুদিদের বিরোধিতা করি এই হাদিস আছে আবুদাবাদে আছে বেশ কয়েকটি মর্মে হাদিস আছে কিন্তু এই নয় যে তোমরা কার্পেট আছে মসজিদে পাকা মসজিদ আর ওখানে জুতা পরে যে কার্পেটের উপর সৌদি আরবে তো মার খেতে হ্যাঁ যারা মেকানিক্যাল কাজ করে গায়ে ময়লা ধুলো লেগে তাদের জন্য বেশ কিছু মসজিদে যাই নামাজ রাখছে স্পেশাল যে তোমরা এই ভালো কার্পেট খারাপ করিও না তোমরা এই কালি আর ময়লা দিয়ে তোমরা কি করে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে দেখেছেন এরকম মসজিদ মেলা মসজিদ আছে তাহলে চিন্তা করেন যে জুতা নিয়ে যদি কার্পেট উঠে যান তো এখানে তো আপনার হ্যাঁ খবর আছে সৌদি আরব ঠিক না অথচ এটা সন্ন্যতের উদ্দেশ্য কারণ এটা আপনার যুক্তিসঙ্গত কথা নাই যে আপনি কার্পেটের উপর জুতা নিয়ে নামাজ পড়বেন নবী করিম জামানে মসজিদ নবীর মাটি মাটি ছিল পাতি কুচি পাথর ছিল ওখানে জুতা পরে নামাজ পড়ার সুবিধা নেই তো ওই রকমই আপনি এই সন্ন্যতটা কায়েম করার জন্য আপনি বাড়িতে তো জুতা পরে নামাজ পড়ে নিতে পারেন সুন্নাত নামাজগুলি সতেরো রাখাত ফরজটা মসজিদ আর তারপরে বাড়িতে যখন নামাজ পড়েন আপনি যদি জুতা পরে নামাজ পড়েন কে বাধা দিবে আপনাকে অসুবিধা আছে তো সন্ন্যাত আমল হয়ে গেল মাঝে মধ্যে যখন বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে নামাজ পড়লেন যখন তখন জুতা পরে নামাজ পড়ে দিলেন সুন্নত কায়ম হইল না হইল না আমল হয়ে গেল সুন্নতের ওপর ঠিক আছে জানাজা পড়ে আমার দেশের লোকেরা শুনে রাখেন মজার কথা জানাজা পড়তে গিয়ে এত বাড়াবাড়ি জুতা পরা লোক পাবেন না আমার দেশে জুতা বিরোধী লোকই বেশি পাবেন হ্যাঁ জুতা খুলবে খুলে পায়ের তলে রেখে দিচ্ছে খেয়াল করেছেন কিনা আর জুতা রাখবে কোথায় এদিক ওদিক সব তো মানুষ পায়ের তলে রেখেছে কিন্তু জুতাটা খুলে রেখেছে মাটিতে পান নেই কিসের ওপর জুতার ওপর পাদি আছে কিন্তু জুতা পরে নামাজ পড়বেন না কত অজ্ঞতা অথচ নবী করিম সাল্লা বলেছেন যে তোমরা জুতা পরিধান করে নামাজ পড়ো ইহুদিদের বিরোধিতা করো অন্তত ইহুদিদের বিরোধিতার জন্য আমরা জানা যান নামাজের সময় যদি জুতাটা পরে পরে নামাজটা পড়ে নিই অসুবিধার আছে নাকি তো হয় অজ্ঞতা আর না হয় সন্ন্যদ বিরোধিতা অজ্ঞতা আর না হয় সন্ন্যদ বিরোধিতা এফরাত আর তাফরিদ এই যে মোল্লাজির কথা বললাম তার মধ্যে কি রয়েছে এফরাত বাড়াবাড়ি রয়েছে আর এদের মধ্যে রয়েছে করতেই দেবো না এইসব আর করবো না হ্যাঁ এমনকি আমাদের জুতা যদি খুলতে হয় তো পায়ের তলায় খুলে রাখবো পর্যন্ত কিন্তু জুতা পুরে নামাজ পড়বো না বুঝতে বড় অজ্ঞতা মুসলিম সমাজে বাম পায়ের নিচে থুথু ফেলেন কিন্তু দেখতে হবে যে এখানে পরিবেশটা কি ফেলার মতো আছে মসজিদ কি ওই রকম তার ঠিক আছে আর মসজিদ ধরে মুছে দিতে হবে থুতু ফেলে রাখা যাবে না মাটির সাথে যেন মাটিতে নিশ্চিন্ন হয়ে যায় মুতাফাকুন আলী বখারি মুসলিমের হাদিস তৃতীয় হাদিস নবী বাণী দুয়া আল্লাহ রব্বাসমাওয়াতি সাবে ওয়াল হে আল্লাহ আল্লাহ মানে ইয়া আল্লাহ হে আল্লাহ সাত আকাশ সমূহের প্রতিপালক মালিক ওয়াল আর্দে এবং জমিনের মালিক ও আরশিল আজিম মহান আরসের মালিক রব্বানা হে আমাদের রব ও রব্বা কুল্লেশাহী প্রত্যেক বস্তুর রব যিনি শস্য এবং বীজ বিদীর্ণকারী মানে কি যিনি হ্যাঁ এই যে খাদ্যদ্রব্য রয়েছে আপনি আপনি ধান অথবা ধান কোনো দানা গম মসুর যে কোনো যখন মাটিতে ফেলে দেবেন তখন কি হয়ে যায় সেটা একটু রস পেলেই সেটাতে ফাটল ধরবে আর সেখান থেকে অঙ্কুর গজে গাছ হবে এটা হচ্ছে ফালাকা ফালাকা মানে বিদীর্ণ করা নাওয়া না বলা হয় আঁটিকে আঁটি আঁটি ফল বললেন আঁটি আঁটি থেকে যে গাছ বেরোয় এটা কে করেন একমাত্র আল্লাহ জি তাহলে হাব্বে ওয়ান্নাওয়া কেরিমে রয়েছে তাওরাত আর তাওরাত অবতীর্ণকারী অবতীর্ণকারী তোমার আশ্রয় নিচ্ছি আমার অনিষ্ট থেকে আমার নিজের অনিষ্ট থেকে মানুষের নিজের অনিষ্ট আছে না নেই নিজের ক্ষতি নিজে করে না আমরাই তো নিজের ভাষা বলি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে তারপর মানে নিজের ক্ষতি নিজে করে তো আমি আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার যে খারাপ দিক আছে ওই খারাপ দিক থেকে আশ্রয় চাইছে আল্লাহ ওটাকে দূর করা বহু খারাপ দিক আছে প্রত্যেক মানুষের মধ্যে অমিন রে করলে আর প্রত্যেক এমন জীব জন্তুর অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার আখেজন বে যার তুমি কপাল ধরে রয়েছে অর্থাৎ তোমার হাতে যারা রয়েছে সব সৃষ্টি রয়েছে আর সমস্ত সৃষ্টি আল্লাহর হাতে রয়েছে সুতরাং এখানে সমস্ত সৃষ্টিকে বোঝানো হয়েছে সমস্ত জীবজন্তুকে বোঝানো হয়েছে আন্তাল তুমি তুমি সর্বপ্রথম ফালাইসা তোমার পূর্বে কোনো কিছু নেই ও আন্তাল আখের তুমি সর্বশেষ ফালাইসা বাদ আকাশাই তোমার পরে কোনো কিছুই থাকবে না দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ থাকবে যারা আদি অন্ত নেই ও আন্ত জাহের তুমি প্রকাশ বা প্রকাশ্য ফেলে আকাশে তোমার ওপরে কিছু নেই তুমি সবকিছুর উর্ধে ও আন্তাল বা আর তুমি গোপন বা তুমি সবচেয়ে গভীরে ফালাই সাদুন আকাশে তোমার নিচে কোনো কিছু নেই অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত কিছু ওপর নিচের সমস্ত খবর রাখেন এবং সমস্ত কিছুর সাথে আছেন কোন দিক থেকে যেমন খবর রাখার দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতা আল্লাহর ক্ষমতা যেমন সবকিছুর ঊর্ধ্বে রয়েছে তেমন সবকিছুর নিম্নেও রয়েছে হে আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও মানে ঋণ পরিশোধ করার তৌফিক দাও ও মিনাল ফাকর এবং আমাকে অভাব মুক্ত করে দাও ফাকর মানে অভাব দারিদ্র আমাকে দারিদ্র মুক্ত করে দাও মুসলিম হাদিস সহি মুসলিম রয়েছে চতুর্থ হাদিস নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কিছু সাহাবাই কেরামকে দেখলেন যে তারা চিৎকার করে জিকির আজকার করছে আজকালকার বেদাতিদের জিকির আজকারে মেলা বেদাত রয়েছে তার মধ্যে একটা বেদাতি তরিকা হচ্ছে চিৎকার করে জিকির করা উচ্চ স্বরে চিৎকার করে জিকির করা আর একটা হচ্ছে সম্মিলিত তোমায় একসাথে এক আওয়াজে জিকির করা আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহু হ্যাঁ, ইল্লাল্লাহ হু হু এইসব জিকির হ্যাঁ আর জিকির জিকির করতে করতে পাগলাই মাতলামি করে লাফ দিয়ে কোথাতে কোথায় উঠে যাওয়া জিকির করছে হুজুর জি ও হুজুরের হ্যাঁ মাথার ওপরে লাফ দিয়ে একবারে ধরে ওকে চেপে বসেছে জি আউজবিল্লাহ এরাকে দেখলে তো শয়তান লজ্জা পাবে শয়তান লজ্জা পাবে জি যে আমি তো এতদূর করতে চাইনি শিরিক করিয়ে দিলে তো কাজ হয়ে গেছিল থিয়াত্ম করার দরকারটা কি এরা শিরিকও করে এত শির্ক মুক্ত না এরা এতটাই শয়তানের জন্য যথেষ্ট জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তখন সাহাবাই কেরামরা স্বরে একটু জিকির করে সুহান আলহামদুলিল্লাহ সন্ন্যতি তরিকাতে তারা জিকির করেছিল সম্মিলিত নয় যে মহব্বতের সাথে একটু জিকির করুন সুর করে শুরু করে দিলেন না ওইটা করেনি তারা শুধু ও জোরে আওয়াজ করে জিকির করেছিলেন সাহাবাই কেরামগণ নবী সাল্লাম নিষেধ করলেন তার মানে এটাও নিষিদ্ধ নাস হে লোকেরা আর বেউ আলা আনফুসেকুম তোমরা নিজেদের সাথে নম্র আচরণ করো আর বেউ মানে হচ্ছে ইর ফেকু তোমরা নিজেদের সাথে নরম ব্যবহার করো আর একটু আসতে বলো আসাম্মা ওয়ালা গায়বা কারণ তোমরা না কোনো বধির কে ডাকছো যে আল্লাহ শোনেন না ওয়ালা গায়বান না কোনো অনুপস্থিতকে ডাকছো যে তিনি এখানে নেই শুনতে পান অনেক দূরে আছে সুতরাং চিল্লে ডাকতে হবে চিল্লে জিকির করতে হবে তাও না তার মানে আল্লাহ রাবুল আলমিন হাজির গায়েব নন তখন কি তিনি হাজির আর তিনি বধির বৈরা নন তার মানে তিনি সেমে সর্বশ্রোতা সবকিছুই শোনেন জি তাই বলছেন বাসিরান করিবা নিশ্চয়ই তোমরা ডাকছো বা দোয়া করছো কি রাজকার হচ্ছে আল্লাহকে ডাকা দোয়া করছো বা জিকির আজকার করছো সামিয়ান এমন সত্তার যিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন বাসিরান যিনি সর্বদ্রষ্টা সবকিছু দেখেন কারিবান যিনি অত্যন্ত নিকটবর্তী দূরে না যে চিৎকার করে ডাকতে হবে নিশ্চয়ই যে আল্লাহকে তোমরা আহ্বান করছো ডাকছো তিনি তোমাদের কাছে রয়েছেন মিন অনকে রাহিলাতিহি তোমাদের নিজের তোমাদের যে কোনো ব্যক্তির যে বাহন রয়েছে বাহনের অর্থাৎ উঠের উঠের যে গর্দনটা রয়েছে কত দূরে আর উঠের পিঠে বসে আছেন আর গর্দন কত দূরে লম্বা হাত হলে তো চলেই যেতে পারো আর নাহলে একটু এগিয়ে যাবে একটু যদি নাও যায় ওট লম্বা একটু এগিয়ে গেলে হাত চলে যাবে তো এর চেয়ে বেশি আল্লাহ কাছে রয়েছে যাকে তোমরা ডাকছো আকরাবো তিনি তোমাদের বাহনের যে গর্দন রয়েছে বা ঘাড় রয়েছে তার তো বেশি নিকটে রয়েছে তোমাদের থেকে বখারি মুসলিমের হাদিস এই ছিল চারটি হাদিস এই থেকে কি জানতে পারলাম মোটামুটি বুঝেছেন কিন্তু আবার বলছি শেখ সালিউল হাফিজাউল্লাহর ভাষায় তিনি বলছেন প্রথম হাদিসটি সম্পর্কে প্রথম হাদিস কি ছিল সবচেয়ে উত্তম ইমান হচ্ছে যে আপনি জেনে এই কথা নিশ্চিতভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ তোমার সাথে রয়েছেন যেখানে তুমি থাকো না কেন বলছেন অফিল হাদিস দলিলুন এই হাদিস প্রমাণ করে কি আলা ইসবাত যে আল্লাহ সাথে রয়েছেন তার মখলুক সৃষ্টির জ্ঞানের দিক থেকে দেখলেন জ্ঞানের দিক থেকে বললেন এহাতাতেহি এবং পরিবেষ্টনের দিক থেকে কেন বললেন যে যেখানেই থাকো না কেন সব জায়গায় তার মুসলিম নেই সব জায়গায় তার ভালো মানুষ নেই তাহলে বোঝা গেল যে মুসলিম কাফের সৎ অসৎ আর মানুষ থাক আর না হয় অন্য জীবজন্তু থাক সব জায়গায় আল্লাহ রাবুল কোন দিক থেকে রয়েছেন বেইলমেহি তার জ্ঞানের দিক থেকে কোনখানে একটা পিপিলিকা আছে তাকে রিজিক দিতে হবে কোনখানে একটা কীট পতঙ্গ আছে তাকে রিজিক পৌঁছাতে হবে আল্লাহ সব জানেন আল্লাহ শুধু রিজিক আমাকে আপনাকে দেন না মানুষকে শুধু দেন না অমামিন দাবাতিন ফিল আরো দেবে ভূপৃষ্ঠে যত জীবজন্তু আছে যা চলাফেরা করে যে কোনো ভাবে চলাফেরা করে ইল্লা আল্লাহ রিজকোহা আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদের উপজীবিকা সরবরাহ করা রিজিক দেওয়া তাদের কাজকর্ম সম্পর্কে কে কি অবস্থায় আছে কার কি প্রয়োজন অথবা কে কোন রকম কাজ করছে কে ভালো করছে কে মন্দ করছে কে প্রতিদান ভালো প্রতিদান পাওয়ার কাজ করছে কে শাস্তি পাওয়ার কাজ করছে আর এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে বান্দা যেন সবসময় স্মরণে রাখে এই বিষয়টি সবসময় যদি স্মরণে রাখেন উপকারিতা উত্তম ইমান কোন দিক থেকে কেমন করে শুধু বিশ্বাস করলেন বিশ্বাস আছে আল্লাহ সব জায়গায় রয়েছেন তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে না আল্লাহ সবকিছুকে ঘিরে রয়েছেন কিন্তু এর যে প্রতিফলন এর যে রেজাল্ট ফলাফল আপনার লাইফে দেখা যাচ্ছে না কারণ আপনার এই বিশ্বাস নামে মাত্র বিশ্বাস এই বিশ্বাসটা হাতে নাতে বিশ্বাস নেই আপনার মাথা থেকে পা পর্যন্ত এই বিশ্বাসের কোন প্রভাব পড়ে না আল্লাহ যেখানে থাকে না কেন জানছেন সই আকিরা আল্লাহ সব জায়গার খবর রাখেন সব কিছুর খবর রাখেন আবার সমস্ত পাপ করে যাচ্ছেন মারামারি করবে থানা পুলিশের সামনে অনেক সময় মারামারি করে পুলিশ দাঁড়িয়ে আছে মারামারি করবে সঙ্গে বলে এখনই অ্যারেস্ট তাই না ওইরকম আর কোন অপরাধ স্ত্রীর সামনে চরিত্রের পদস্খলন না সাহসী হবে বাপ মায়ের সামনে হবে না তাহলে গাইরুল্লাহ কে লজ্জা করছেন অথবা ভয় করছেন কিন্তু আল্লাহ বলে তো আল্লাহ যে সবসময় দেখছেন শুনছেন জানছেন খবর নেই আজকাল এই মোবাইলের ফেতনার যুগে সমস্ত পাপ দেখছেন করছেন শুনছেন কত পাপ এই মোবাইলে ভরা রয়েছে এই এই উত্তম ইমানের যদি আপনার জীবনে প্রতিফলন ঘটতো তাহলে ভালোটা আপনি দেখতেন মন্দ মোটেই না সাথে সাথে ওটাকে সরাইতেন কিন্তু না অথচ নামাজি লোক হয়তো শুধু নামাজ পড়লেই হবে এই নামাজের প্রতিফলন আপনার জিন্দগিতে কোথায় এই ইমান কোথায় তাই শেখ সাল ফজান বলছেন যে বান্দার ওপর ফরজ যেন সব সময় এ কথা স্মরণ রাখে কি যে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন এটা করলে কি হবে সব সময় মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে ভুললে হবে না কিন্তু স্মরণ করার মতো স্মরণ রাখতে হবে এবং আল্লাহ ধরবেন না ধরবেন না আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ সব জানলেন দেখলেন কিন্তু তারপরে আল্লাহ ধরবেন কি ধরবেন না আর একটা ইমান যদি ইমান না থাকে যে আখেরাত আছে ধরা খাবো ইমান না থাকে তাহলে অসুবিধা নেই দেখলো দেখলো অসুবিধা কি কিচ্ছু হবে না কিন্তু আর একটা ইমান আছে যে আল্লাহ হিসাব নেবেন সারিউল হিসাব সদিদুল একাব কঠোর শাস্তি দাতা দ্রুত হিসাব গ্রহণকারী প্রত্যেককে তার সামনে দাঁড়াইতে হবে এই আকিদাগুলি যত যার সুন্দর হবে তত তার লাইফটা সুন্দর হবে তত সে মানুষের মতো মানুষ হবে ফেরেস্তা চরিত্রের মানুষ ফাইহাসেন আমালহু যখন মানুষ সবসময় স্মরণ রাখবে যে আল্লাহ তো আমার সাথে আছেন তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আমি তো অপরাধ করে পালাইতে পারবো না দেশ থেকে পালিয়ে যাবো অপরাধ করে ক্রাইম করে সরকার ধরতে পারলো না আরেক দেশে গিয়ে কোথায় আপনি রাজনৈতিক আশ্রয় নিয়ে নিন আজকাল জানেন তো এটা একটা রাজনৈতিক টার্মটা রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল ভাবে আপনি ওখানে গিয়ে চাইলেন আপনি আশ্রয় চালেন যে আমি দেশে যেতে ভয় পাচ্ছি আমার অত্যাচার হইতে পারে আর মানবাধিকার বলে আপনাদের কাছে একটা কিছু আছে সুতরাং আপনাদের দেশে আশ্রয় দেবে আর ইসলামের বিরুদ্ধে কিছু করে দিলে তো কাজ হয়ে গেল এমদিন আসার আশ্রয় দেওয়ার জন্য বসে আছে জি কুফরি শক্তি বসে আছে জি হ্যাঁ মানুষের ক্ষমতার বাইরে পালিয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন পারবেন না যখন এই কথা সবসময় মনে থাকবে ফাইহাসন আমালাউ নিজের আমলটাকে সবসময় ভালো করবেন খারাপ আমল করবেন না কারণ আল্লাহ জেনে নিলেন দেখে নিলেন ধরবেন মরবো আর ধরা খাবো আল্লাহ যেন আমাদেরকে এইরকম ইমান দান করেন সামনের দিকে থুথু ফেলতে হবে না ওটা তো হাদিস আছে কেন যে আল্লাহ সামনের দিকে আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন কিন্তু ডান দিকে আবার কি হলো ডান দিকে ফেলতে পারেন বাম দিকে ফেলতে পারেন এটা কেন বলছেন যে ওয়ালাইয়াবসকল মোসালে নেহি নামাজি ব্যক্তি ডান দিকে থুতু ফেলবে না তা শ্রীফ আল্লিলিয়ামিন কারণ বাম দিকের তুলনায় ডান দিকের সম্মান রয়েছে ডান দিকের সম্মানার্থে আমরা সম্মানার্থে অনেক কাজই করি জি জি প্রথাগত অনেক কিছু করে সম্মানগত দিক থেকে বলে আন্নাল মালাকাইন আইয়ামিনহি আর একটি হাদিস প্রমাণ করে যে দুই ফেরিস্তা ডান দিকে রয়েছেন যেমন সহি বখারি এটি বর্ণনায় রয়েছে বলছেন শেখ সাহেব ফজান তো ফেরিস্তাদের এহতরাম করতে একটা মানুষ থাকলে আপনি থুতু ফেলবেন না তো ফেরিস্তা আছে সেটা ফেরস্তার শ্রদ্ধা সম্মান করেন এই হাদিস থেকে যা পেলাম সেটা হচ্ছে আন্না ফি হে ইসবাতা কুরবিল্লাহ সুবহানাহু মিন আবদিহিল মুসাল্লি ওয়া ইকবালিহি আলিহি ওয়া সুবাহান ফৌকাও আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিমের থেকেও বান্দা যিনি নামাজের অবস্থায় থাকেন মুসল্লির কাছাকাছি মুসল্লির কাছাকাছি এবং মুসল্লির সামনে এটা আমরা প্রমাণ পেলাম তো এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন কাছে রয়েছে মুসল্লির কাছে মুসল্লি ভালো অবস্থায় আছে তাই না সৎকর্মশীল ব্যক্তি যে নামাজ পড়ছে সে নেক অবস্থায় ভালো অবস্থায় সৎকর্মশীল সে তো আল্লাহ রবুল্লা আলম সৎকর্মশীলদের সাথে রয়েছেন সাধারণভাবে না কোন দিক থেকে বিশেষভাবে আল্লাহ মুসল্লিকে তৌফিক দান করেন হ্যাঁ মুসল্লিকে হেফাজত করেন মুসাল্লিকে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন মুসাল্লি ইত্যাদি সব খাস দিক থেকে হইতে পারে অনেক সময় ভালো মানুষ ভালো মানুষ মানুষের সাথে আল্লাহর যে তৌফিক সামিল থাকে ভালো মানুষের যে আল্লাহ সাহায্য করেন বা ভালো মানুষের যে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন শুধু শারীরিক দিক থেকে না ওর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমানি দিক থেকে আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে শারীরিক দিক থেকে হচ্ছে যে আপনার কোনো দুর্ঘটনা হইতে যাচ্ছিল আল্লাহ আকবর দুর্ঘটনা সর্বনাশ হওয়ার মতো কিন্তু আপনার কিছু হয়নি এটা হচ্ছে শারীরিক দিক থেকে আল্লাহর আপনার সাথে থাকা বা আল্লাহর হেফাজত বোঝা গেছে কিনা কিন্তু এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার ইমান আমলে কোন রকমের ত্রুটি আল্লাহ হইতে দিলেন না হেফাজতের ব্যবস্থা করলেন এটার চাইতে অনেক গুরুত্বপূর্ণ এবং যারা এই ভালো চরিত্রের মানুষ তারা এটা হাড়ে হাড়ে টের পায় অনেক সময় পাপের উপকরণ মজুদ রয়েছে পাপ করার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আছে মনটা চাইলো মাঝে মাঝে অসহাসা আসলো যে এখানে তো অসুবিধা নেই এটা গোনাটা করেই ফেলি কেউ তো দেখবে না হ্যাঁ শয়তান কি করলো প্ররোচিত করলো কিন্তু যেমনই হয়তো গোনা করার ইচ্ছা করেছেন হঠাৎ করে এমন একটা বাধা সৃষ্টি হয়ে গেল আল্লাহ গোনা থেকে বাঁচিয়ে দিল হয় না হয় না হয় অনেকে ব্যবচারের কাছে যেতে চাইছিলেন হঠাৎ করে কোন একটা বাধা হয়ে গেছে মেলা রকম বাধা হয় মেলা রকম বাধা হইতে পারে সেটা পারিবারিক বাধা হইতে পারে হ্যাঁ হঠাৎ করে কেউ চলে আসলো হ্যাঁ হঠাৎ করে এমন কিছু হয়ে গেল বাধা একটা হয়ে গেল যে সুহান আল্লাহ সেনাথকে আল্লাহ বাঁচিয়ে দিলেন জি অনেকে ইমান দুর্বল আপনি হয়তো কোম্পানি থেকে প্রতিষ্ঠান থেকে কিছু চুরি করতে চাইছিলেন সেখান থেকে ক্যাশ সুযোগ পেয়েছেন কেউ নাই ক্যাশ থেকে কিছু টাকা টেনে নি যেমনই টানতে যাচ্ছিলেন হঠাৎ করে দেখছেন যে কে চলে এসে সুপারভাইজার চলে এসে অথবা মালিক এসে হাজির তখন যদি আপনার ইমান থাকে তখন সত্যি আপনার ইমান তাজা হয়ে যাবে যে দেখেন আমি পাপটা করতে যাচ্ছিলাম আল্লাহ এই সময় আমার কফিলকে বা মালিককে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমাকে এই গোনাতে বাঁচাও এটা হচ্ছে সবচেয়ে বড় হেফাজত এটা হচ্ছে সবচেয়ে বড় হেফাজত জি হ্যাঁ অনেক সময় এইরকম শির্ক বা বিদাত নিরুপায় হয়তো হয়ে যাচ্ছেন ওখানে হয়তো শির্ক বেদাত করতে বাধ্য এরকম হয়ে যাচ্ছিল পরিস্থিতি কিন্তু আল্লাহ কি করলো সেখানে এমন ভাবে হেফাজত করলো যে আপনি নিরাপদ সেখান থেকে বেরিয়ে চলে আসলেন শির বিদাত করা থেকে বেঁচে গেলেন চাঁদা নেবেই মিলাদিরা চাঁদা নেবে আপনার মাজার পূজারীরা চাঁদা নেবে আপনার হিন্দুরা অনেক সময় এই চাঁদা দিয়ে তারা পেট ব্যবসা করে ধর্ম ব্যবসা করে চাঁদাবাজি করে তারা নিজেরা খা মদ খাই যারা পূজার পূজার চাঁদা করে বেড়ায় বিশেষ করে ভারতে এক সময় ছিল গায়ের জোরে ভালো ভালো মানুষের কাছ থেকে চাঁদা নিত জি ওর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক লোককে বাঁচিয়েছে আল্লাহ যে দিনের ওপর শক্ত হবে এবং নেক মানুষ হবে তাকে আল্লাহ এইভাবে হেফাজত করবে শুধু জানের হেফাজত আমাদের কাছে অনেকের কাছে বড় কিন্তু ইমানের হেফাজত অত বড় না সেই জন্য হয়তো আমার এই ব্যাখ্যাতে মনে হবে যে আমার জানটা বেঁচে গেল সুরক্ষে বেঁচে গেলাম অ্যাক্সিডেন্টে বা বালা মুসিবতে আরে গোটা বিল্ডিংটা চলে গেছে কিন্তু আমি বেরিয়ে পারি ওই সময় আমি জেগেছিলাম আপনি খুব খুশি যে আল্লাহ মনে হয় কত যে আপনাকে ভালোবাসে বাঁচিয়ে দিয়েছে সেই জন্য আর অনেকে মরেছে অনেকে আহত হয়েছে হ্যাঁ তো খুব খুশি কিন্তু এর চাইতে বড় ভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি জীবনে কোনো পাপ হয়নি তার দ্বারা যখনই হয়তো শয়তান অস্বস্ব দিয়েছে পাপ করার জন্য তখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে পাপ করতে পারেন বেঁচে গেছে ও বেশি আল্লাহর কাছে প্রিয় আপনার জানের হেফাজতের চাইতে ইমানের হেফাজত অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কারণ জানটা যদি চলে যায় তাও জান্নাত পাবো যদি ইমান ঠিক থাকে আমল ঠিক কিন্তু ইমান আমল যদি খারাপ হয়ে যায় একটা কাবিরা গোনা করে যদি ওই সময় মত হয়ে যায় বা তারপরে তোবা হইল না বা কিছু আর তবা হইলেও তো আপনি গোনাগার হইলেন আপনি হ্যাঁ গুণাগার হইলেন আপনার আমল নামা তো খারাপ হয়েছে তো যাই হোক বলছিলাম যে এই জন্য শরীর অথবা স্বাস্থ্যের অথবা ধন সম্পদের ছেলে মেয়েদের হেফাজত হয়েছে এতে আনন্দিত হবেন না এটা দুনিয়া দাদের চরিত্র এর চাইতে বড় আনন্দ হচ্ছে যে আল্লাহ আমার ইমান আমলের আমার পরিবারের আমার ছেলে মেয়েদের ইমান আমলের হেফাজত আল্লাহ করেছে এটা সবচেয়ে বড় নিয়ামত এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় আপনার সাথে থাকা যে আপনার ইমান খারাপ হয়নি আমল খারাপ হয়নি আপনার পরিবার মাসাল্লাহ স্ত্রীর ওই রকমই আপনার ছেলে মেয়ে ওই রকমই মাসাল্লাহ দিনদার তাদের ইমান আমল খারাপ হয়নি তাদের আল্লাহ হেফাজত করেছে সবার এটা সবচেয়ে বড় হেফাজ এই দুয়ার হাদিসটিতে আল্লাহ রাবুল আলমের নাম রয়েছে আল্লাহর একটি নাম হচ্ছে আল আউ্বাল আরেকটি নাম হচ্ছে আখের আরেকটা হচ্ছে জাহের বাতেন আল আউ্বাল আল আখের বলছেন শেখ সাহিল ফৌজান هذه الاسماء الاربعه اسمان لازليته وابديته وهما الاول والاخر আল্লাহর এই চারটি নাম এখানে উল্লিখিত হয়েছে তার মধ্যে দুটি নাম হচ্ছে আউ্য়াল এবং আখের এই দুটো নাম আল্লাহ রব্বুল আলমিনের আদি অন্ত নেই শুরু নেই শেষ নেই এটা প্রমাণ করে আউ্য়াল তিনি আউ্য়াল সর্বপ্রথম তিনি আখে তিনি সর্বশেষ ঠিক না কিন্তু আমা- আমাদের এক সময় কিছু ছিল না শুরু হয়েছে আর তারপর এক সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে প্রত্যেক সৃষ্টির আর তারপরে আর দুটো নাম কি জাহের আর বাতেন বলছে ওসমান আর দুটো নাম যে রয়েছে জাহের আর বাতেন এই দুটো নাম আল্লাহর সুউচ্চতা প্রমাণ করে আর নিকটবর্তী হওয়া প্রমাণ করে জাহের কি প্রমাণ করে জাহের বাখের নবী সাল্লাম ওই দোয়াতে নিজেই করে দিয়েছেন কি করেছেন আন্ত জাহের ফালাইসা ফৌকাকাশাহী হে আল্লাহ তুমি প্রকাশ্য তোমার ওপরে কিছু নেই তো সারা পৃথিবীর যত কিছু সৃষ্টি রয়েছে গ্রহ নক্ষত্র ইত্যাদি সবকিছু রাত আসমান আরস কুর্সি সবকিছুর ওপরে আল্লাহ রাবুল্লা আলমিন খালি সাবাকাশ তোমার উপরে কোনো কিছু নেই নিচের দিক থেকে সাত জমিন হ্যাঁ আর যা কিছু হইতে পারে আল্লাহর সৃষ্টি জমিন সম্পদ ঠিক না সবকিছুর ক্ষেত্রে আল্লাহ নিকটবর্তী আল্লাহ তুমি গোপন তুমি গভীরে সব ক্ষেত্রে তুমি সুতরাং আল্লাহর উচ্চতা প্রমাণ হলো জাহের দিয়ে আর বাতেন দিয়ে কি প্রমাণ হলো যে তিনি তারপরে বলছেন আপনাদের ব্রেনে ঘুরছে আল্লাহ সবকিছুর সবকিছু কেমন কথা হলো তাই না ঘুরছে না ব্রেনে তাই শেখ সাহেব বলছেন যে এই দুটো গুণ পরস্পর লায়াতা না ফান পরস্পর বিরোধী নয় ওয়ালায়াতা না কাজান আর একটি আর একটির পরিপন্থী নয় কার ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে আপনার আমার ক্ষেত্রে নয় আপনার আমার ক্ষেত্রে চলবে যে আমি পাঁচতলার ওপরেও আছি আবার নিচেও আছি চলবে এই কথাটা যদি লোকে হাসবে না এটা কেমন কথা বলছে আমি পাঁচতলার ওপরে আছি আর একেবারে নিচের তলাতে আছি চলবে নাকি চলবে না সৃষ্টির ক্ষেত্রে চলবে না কিন্তু আল্লাহর ক্ষেত্রে না দুটোতে কোনো বিরোধ নেই তারপর আরেকটি হাদিস কি ছিল সাহাবাহিকের উচ্চ স্বরে যখন জিকির করেছিলেন তখন নবী সালাম কি বলেছিলেন হ্যাঁ যে আল্লাহ কি হ্যাঁ, তিনি সবকিছু শোনেন এবং তিনি কারিব নিকটবর্তী আর তোমাদের বাহনের গর্দন চাইতে বেশি নিকটবর্তী এই হাদিস দ্বারা প্রমাণিত বলছে এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ সুবাহ দোয়াকারীর নিকটবর্তী যে দোয়া করে তার নিকটে ইয়াসমাউল আসওয়াত আল যতই গোপনীয় আওয়াজ হোক আল্লাহ শোনেন যতই আসতে হোক না কেন কামা ইয়াসমাউল আসমাত আল জাহরিয়া যেমন তিনি উচ্চ স্বরে শোনেন জোরে কথা শোনেন আবার যতই গোপনে হোক আল্লাহ শোনেন ফাফারাত হাজিল এই প্রমাণ করলো কি যে আল্লাহ তার সৃষ্টির সাথে রয়েছেন কাছে রয়েছেন তাদের কথাবার্তা শোনেন তাদের নড়াচড়া সবকিছু দেখেন তিনি যে আল্লাহ কাছে রয়েছেন এটা আল্লাহর সবকিছুর ঊর্ধ্বে থাকা আর আরো সে সমুন্নত থাকার বিপরীত নয় পরিপন্থী নয় وقد تقدم الكلام على المائية وانواعها وشواهد من القرآن الكريم مع تفسير تلك الشواهد আর এর পূর্বে কোরআন কারিমের আয়াত দ্বারা যখন এই বিষয়টি প্রমাণ করা হয়েছে তখন বিস্তারিত এই আলোচনাটি হয়েছে ওই সময় একটি কথা বলেছিলাম চন্দ্রের উদাহরণ দিয়ে শেখ ইসমিল তাইম রহমতুল্লাহ আলীর এই কিতাবের ভাষ্যে অনেক ভাষ্যকার রয়েছেন তার মধ্যে একজন ভালো আকিদার ইমাম শেখ মোহাম্মদ খালিল হারাস তিনি বলছেন যে এই চন্দ্র চন্দ্র আল্লাহর সামনে আমাদের জন্য চন্দ্র অনেক বড় তাই না কিন্তু চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর আসগারুল মখলুকাত ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর এইরকম এর চাইতে বড় বড় কত সৃষ্টি রয়েছে কত যে নক্ষত্র রয়েছে জি তো এই চাঁদটা আমাদের সাথে তুলনা করেন এই চাঁদটাকে আমাদের সাথে তুলনা করেন আপনার সাথে তুলনা করেন যেখানে যান সারা পৃথিবীর চাঁদ একই জায়গায় তার অবস্থান মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পূর্ণিমার চাঁদ হোক আর যেই চাঁদই হোক বিশেষ করে যখন চাঁদ বড় হয়ে যখন ভালো করে দেখা যাচ্ছে এই চাঁদকে নেন এই চাঁদ সৌদি আরবে দেখলেও ওইভাবে আকাশে যেমন পূর্ণিমার চাঁদ যেদিকে দেখা যায় যেখানে যে সময় দেখা যায় ওইভাবে দেখছেন আর বাংলাদেশে গিয়েও ওইরকম দেখছেন আমেরিকায় চলে যান জাপান অস্ট্রেলিয়া চলে যান পূর্বে চলে যান পশ্চিমে চলে যান যেখানে যান ওইরকমই দেখছেন তাই না ফ্লাইটে গেলেন তেরো চোদ্দ ঘন্টার ফ্লাইটে ধরেন হ্যাঁ, আপনি এখান থেকে মোটামুটি বারো থেকে তেরো তেরো ঘন্টা লাগছে আমেরিকা কেনাডা যেতে তো এখান থেকে তেরো ঘন্টা পার হয়ে চলে গেলেন তারপরে দেখছেন আরে গতকালকে যেখানে সৌদি আরবে চাঁদ দেখে আসলাম আশা আমেরিকান আকাশে ওইখানে চাঁদটা দেখছি ঠিক না এই চাঁদ তো আমার তখন কি আমরা বলি না আরে চাঁদ তো আমার পিছিয়ে ছাড়েন না যেখানে যাচ্ছে চাঁদ তো আমার সামনেই যেখানে চাঁদ আমার সামনে সৌদি আরব আমার সামনে চাঁদ ছিল আকাশে আরে এখানে এসে দেখি চাঁদ আমার সামনে বলি না অথচ আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ কত বড় যে আল্লাহর বড়ত্ব বর্ণনার জন্য যেই তকবীর শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ আকবার যে আল্লাহ আকবর ছাড়া কোনো নামাজ হয় না যে আল্লাহ আকবর বিভিন্ন স্থানে এক জায়গা থেকে আরেক জায়গা নামাজের মধ্যে যাওয়ার জন্য পড়া হচ্ছে রোকন ফরজ আল্লাহ আকবর না পড়ে যদি সুহান আল্লাহ পড়েন তো নামাজ হবে না আল্লাহ আকবর বলছেন বলছেন চিন্তা করেন তাহলে মুখে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে কি আকবর মিন করলে সাই আল্লাহ সবকিছুর চাইতে বড় গুণের দিক থেকেও বড় সবকিছুর দিক থেকে বড় যা কিছু হইতে পারে সমস্ত দিক থেকে বড় মমিনরা আল্লাহ রবুল আলমিনকে কেয়ামতের দিনে দেখবে এই বিষয়টি কোরআনের আয়াত কয়েকটি আয়াতের আলোকে আলোচিত হয়েছে ঠিক আছে আয়াতের আলোকে আমরা আলোচনা করেছি মমিনরা দেখবে কয় জায়গায় দেখবে কি মনে আছে জান্নাতে দেখবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন বা আল্লাহর সাক্ষাৎ আল্লাহকে দেখবে দেখা আর আরেকটা হচ্ছে বিচার দিবসে হাসর মাঠেও দেখবে এখন হাদিস এই ক্ষেত্রে একটি হাদিস বখারি মুসলিমের রয়েছে এই হাদিসটি আজকে আলোচনায় করে দিই বলছেন লেখক বা ভাষ্যকার শেখ সাহেব ফৌজান হাফিজ ইসবাত রুইয়াতিল মুমিনিন আলী রব্বি ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিনে রবকে মুমিনরা দেখবে এর প্রমাণ মুমিনরা দেখবে কাফের দেখবে না কাফেরদের সামনে আর সৃষ্টি হয়ে যাবে ইন্নাকুম নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে কামা তারাউনাল কামার যেমন তোমরা চাঁদকে দেখছো লাইলাতাল বদরে পূর্ণিমার রাতে ছোট চাঁদ থাকলে কেউ দেখছে কেউ দেখছে না বা ভালো করে দেখছে কেউ ভালো করে দেখছে না হইতে পারে তাই না কিন্তু পূর্ণিমার চাঁদ একমাত্র অন্ধ বা রাত কানা ছাড়া কেউ বলবে না যে আমি দেখি না ঠিক না তো বলছেন যেমন তোমার পূর্ণিমার চাঁদকে দেখো এই দেখতে গিয়ে সারা দুনিয়ার লোক যদি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ বাড়ি থেকে নিজ নিজ অবস্থান থেকে পূর্ণিমার চাঁদ দেখে তো ভিড় হবে নাকি যে আজকে সারা বিশ্বের লোক চাঁদ একসাথে দেখতে লেগেছে দিয়ে ধাক্কা ধাক্কিতে মারা গেছে হবে যখন চাঁদ দেখাতে সারা বিশ্বের লোক যদি একসাথে চাঁদ দেখে তবুও কোনো জায়গায় কোন রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার আশঙ্কা নেই বুঝতে পারছেন তাহলে আল্লাহ রবুল আলমকে সমস্ত মোমিন আদম আল ইসলামের যুগ থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মোমিন ছিল আর বর্তমান আছে আর কেমত পর্যন্ত আসবে সৎকর্ম যারা জান্নাতি তারা দেখবে কোনো কষ্ট হবে না কোনো ভিড় হবে না কোনো ধাক্কা ধাক্কি হবে না এই জন্য উদাহরণ দিচ্ছে নবী করিম সাল্লাহাম পূর্ণিমার চাঁদকে দেখার না তো তোমরা এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোনো কষ্টবোধ করো না কোনো কষ্টবোধ করো না বা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না অন্য রেবায়ত রয়েছে লাতুদারুনা ফিরুয়াতি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনকে যদি দেখতে হয় তো ভালো আমল লাগবে ঠিক না আর মুসলিম জীবনে তৌহিদ এবং সন্ন্যার সাথে সাথে সবচেয়ে বড় যেটি নেক আমল তৌহিদ কায়েম রেখে শির্ক মুক্ত হয়ে সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ এই হাদিস প্রমাণ করে নামাজিরাই শুধু আল্লাহকে দেখবে তাহলে বেনামাজি আল্লাহকে দেখবে না আর তার সাথে এটাও প্রমাণিত যে যারাই জান্নাতি হবে তারা আল্লাহকে দেখবে তাহলে এই দুটো কথার সমন্বয় কি বোঝা গেল যে বেনামাজি জান্নাত যেতে পারবে না বুঝতে পারলেন কথা না পারলেন না জি বুঝলেন ভালো করে বিষয়টি সুতরাং এত হালকা মনে করিয়েন না যে আমি নামাজ না পড়লে কি হবে আমার দিল সাপ আছে আমাদের সমাজের বদ প্রকৃতি লোকদের কথা আমি নামাজ না পড়লে কি হবে কারো একটা পয়সা মেরে খাই না হ্যাঁ আমি নামাজ না পড়লে কি হবে আমার বাপ মার দুয়া আছে আমার বাপ মার খুব সেবা করি আমি নামাজ না পড়লে কি হবে আমার ভাই বোন সব মানুষ করে সবার বিয়ে সাদি দিলাম এগুলো আমার দেশের এক শ্রেণীর লোকদের কথা জান্নাতে যাওয়ার আশা নিয়ে বসে কখনো না দুনিয়া পেয়ে যাবেন ভাই বোনকে দেখেছেন বাপ মার সেবা করেছেন অথবা মেলা ভালো কাজ করেছেন দুনিয়া তোর বদলা আল্লাহ নগদ নগদ ক্যাশ দিয়ে দিবেন আখেরাতে জান্নাত পাওয়া তো সহজ না বিনা নামাজে জি যেমন শিরকি অবস্থায় মারা গেলে জান্নাত পাওয়া যাবে না ঠিক তেমনই বেনামাজি হয়ে মারা গেলে আদা নামাজি হয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে না স্পষ্ট কথা এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কথা লম্বা কারো সময় নেই এই হাদিস দিয়ে প্রমাণ করছি কি বলছেন নবী সাল্লাম যে আল্লাহকে দেখবে তোমরা সুতরাং দেখার যোগ্যতা লাভ করো দুনিয়ায় এটা হচ্ছে কর্মক্ষেত্র কি আল্লাহ যদি তোমরা পারো যথাসাধ্য যে আল্লাহ তুকলাবু যে তোমরা পরাজিত হয়ে যাবে না তোমরা অপারগ হয়ে যাবে না তুকলাবু মানে শাব্দিক অর্থ হচ্ছে পরাজিত হবে কিন্তু এখানে পরাজিত ঠিক না কি এটা অপারগ হচ্ছ না কিসে আলা সলাতিন এমন এক নামাজের ক্ষেত্রে যেই নামাজ রয়েছে কাবলা তলু ইসাম সূর্য উদয় হওয়ার পূর্বে সূর্য উঠার পূর্বে কোন নামাজ ফজর নামাজের ক্ষেত্রে যদি অপারগ না হও তো অবশ্যই ফজর নামাজ ঠিক করে পড়বে তা জামাত সহকারে পড়তে হবে পুরুষদেরকে মসজিদে গিয়ে পড়তে হবে টাইম মতো পড়তে হবে সূর্য উঠার আগেই পড়তে হবে সূর্য উঠার পরে নয় ওয়াসালাতিন আরেক নামাজ যে ক্ষেত্রে যদি অপারক না হও কাবলা গরু বেহা যেটা সূর্য ডুবার আগে হয় কোন নামাজ আসরের নামাজ ফাঁফ আলু তাহলে তোমরা করিও তোমরা এটার বাস্তবায়ন করিও আসরের নামাজ আর ফজরের নামাজ জীবনে কখনো ছাড়িও না কখনো ছাড়িও না এই কাজটা যদি করতে পারো এই ক্ষেত্রে তোমরা কখনো অক্ষম হয়ে যেন অপারক হয়ে যেও না এটা যদি করতে পারো তাহলে কি প্রসঙ্গ কি আল্লাহকে দেখা নসিব হবে সৌভাগ্য তোমাদের হবে আল্লাহর দিদার লাভ করবে যেটা সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতির জন্য তার মানে কি তো দুই অক্ত আজকে থেকে দুই অক্ত যাক বাকিটা তো ডিসকাউন্ট পেলাম হ্যাঁ দুটো অক্ত ভালো করে পড়ি ঠিক না এরকম নাকি নামাজ পাঁচ অক্তই কিন্তু নবী ইসলাম ভালো করে জানেন আর কোরআনে কেরিম এই দুই অক্তের গুরুত্ব বেশি করে বলা হয়েছে আল্লাহ তার আগে ভালো করে জানেন যে ফজর পড়ে নিতে পারবে যে আসর পড়ে নিতে পারবে সে জীবনে কখনো জোহরও ছাড়বে না মাগরেবও ছাড়বে না এসা ছাড়বে না অসম্ভব কথা দুনিয়াতে খুঁজে পাবেন না মেয়ালা আমাদের দেশের আধা নামাজে আছে যে তারা তিন অক্ত পড়ে দুই অক্ত শুধু পড়ে না খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে যায় আসর ছাড়ে আর রাত্রে ঘুমিয়ে যায় ফজর ছাড়ে আবার কিছু আছে এর চাইতে একটু অ্যাডভান্স আসরটা ছাড়ে না কারণ তো রুজি রোজগার ঘোরাফেরি করছে দিনে তো ঘুমাইতে পায় না তো ওটাও পড়ে নাই কিন্তু ফজর লোকে কে উঠায় ফজরে কে উঠায় ওকে আছে না লক্ষ লক্ষ কোটি কোটি আছে মুসলিম ফজর পড়ে না আসর পড়ে না এরকম কোটি কোটি মুসলিম আছে কিন্তু দু চার দশ জন মুসলিম আমাকে খুঁজে দিতে পারবেন না সারা পৃথিবীতে যে ফজর জামাতে পড়ে আর আসর জামাতে পড়ে আর জোর পড়ে না খুঁজে পাবেন না আপনি পৃথিবীতে ঠিক না জি হ্যাঁ আর তারপর নামাজ মানে তো শুধু নামাজ তো দৈহিক এবাদত না যে আমি শুধু এক্সারসাইজ করেছি দিনে আধা ঘন্টা এদিক ওদিক ও ফজর হোক আর কোন এক টাইমে করলি হয় হ্যাঁ বা এরকম তো নয় আসলে নামাজে কয়েকটা এবাদত রয়েছে সবচেয়ে বড় এবাদত অন্তরের বাদত অন্তরের ইবাদত তারপরে বাছনিক ইবাদত নামাজে রয়েছে নামাজে রয়েছে অঙ্গ প্রথম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নড়াচড়া করছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের পুরো শরীরে ইবাদত রয়েছে তারপরে এতে রয়েছে কত বাছনিক ইবাদত তেলাওয়াত সুরা তসবি ইত্যাদি জিকির আজকার দোয়া হ্যাঁ, নবীর দুরুদ সালাম সব রয়েছে আর তার আগে অন্তরের ইবাদত সম্পর্কে অধিকাংশ মুসল্লিরাও গাফেল অন্তরের ইবাদত কি অন্তর বিনয়ী আল্লাহর সামনে আল্লাহর সামনে আপনি নমনীয় আল্লাহর সামনে এটা হচ্ছে আমার হাজিরা এর দ্বারা প্রমাণ করে দেওয়া যে আমি সারা জীবন আল্লাহর আদেশ নিষেধ মানতে হাজির আছি শুধু নামাজে হাজির নয় এখানে অন্তরের দুটো দিক রয়েছে এবাদতের একটা তো খসু যেটা অনেকে বুঝে কিন্তু আর একটা জিনিস অনেকে বুঝেন না ওইটা আজকে বলছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমি আল্লাহর গোলাম সুতরাং আমার মাথা থেকে পা পর্যন্ত আদেশ নিষেধ কার চলবে আল্লাহর জীবনের প্রতিটি ক্ষেত্রে হুকুম কার চলবে আল্লাহর চলবে বারণ কার চলবে নিষেধ আল্লাহর চলবে এটা প্রমাণ করে দেওয়া পাঁচবার আল্লাহ হাজির হইতে বলেছেন আর যেইভাবে হাজির হইতে বলেছেন যেখান থেকে শুরু করতে বলেছেন যেখানে শেষ করতে বলেছেন যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে আদায় করে আনুগত্য প্রকাশ করা এটা সবচেয়ে বড় এবাদত নামাজের ভিতরে যে আল্লাহ আমি যে তোমার অনুগত এটা পাঁচটা আমি আমি প্রমাণ করে দিচ্ছি এই পাঁচটা মাধ্যমে আমি প্রমাণ করে দিচ্ছি জীবনে প্রতিটি ক্ষেত্রে তোমার আদেশ নিষেধ মানতে বাধ্য আমি এবং আমি স্বেচ্ছায় খুশির সাথে মানছি এই নয় যে নিরুপায় হয়ে মানছি আমি খুশির সাথে জি হ্যাঁ স্বইচ্ছাই আগ্রহের সাথে তোমার আদেশ নিষেধ আমার জীবনে মাথায় তুলে নিচ্ছি নামাজের ভিতরে এই এই নামাজের মাধ্যমে আমরা প্রকাশ করি যে আমি হচ্ছে আল্লাহর অনগত যে নামাজ পড়ে সে অবাধ্য এর মাধ্যমে প্রমাণ করে দিল জীবনের নামাজই হাজির ফজর হাজির হয় না তো জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবাধ্য সে অবাধ্য সে জি হ্যাঁ আল্লাহর অনগত আর অবাধ্য এই দুটোর প্রমাণ হচ্ছে নামাজি আর বেনামাজির জিন্দগি নামাজির জীবনটা হচ্ছে আনুগত্যের প্রকাশ যে আমি সারা জীবন আল্লাহ সব আদেশ নিষেধ মানতে প্রস্তুত সে কোনো ক্ষেত্রে পারলাম না শয়তান পদস্খলন ঘটিয়ে দিল সাথে সাথে তবা করবো তখন এই চেতনা নিয়ে যখন নামাজ পড়বেন তার ভুল হলো কি করবেন দ্রুত তবা করবেন সংশোধন করবেন আপনি কিন্তু আমাদের নামাজ তো আসলে অধিকাংশ মুসলিদের নামাজ হচ্ছে বডির নামাজ দেহটাই নামাজ পড়লো শুধু তাও দেহটাও ঠিক করে রুকু সিজদা নাই আর অনেকের মন্ত্রের নামাজ দুয়া কালাম পড়লাম কিন্তু কিছু অর্থ বুঝি না স্বাদও পাই না তো মন্ত্রে হয় মন্ত্রের নামাজ আর না হলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের নামাজ না ওর চাইতে আগে হচ্ছে অন্তরের নামাজ যে দুটো দিক বললাম একটা হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ আর একটা হচ্ছে খুশু এই পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহকে দেখতে পাওয়া যাবে শেখ সরে ফৌজান হাফিজ তালা বলছেন ওয়াশাহিদমি আল হাদিস এই হাদিস থেকে যেটি এখানে আকিদার ক্ষেত্রে দেখাবার বিষয় সেটা হচ্ছে কেয়ামাতে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মমিনরা তাদের প্রতিপালককে দেখবে সচক্ষে আয়ানান সচক্ষে কেয়ামতের দিনে করতে গিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যারা এই ক্ষেত্রে গুমরা হয়েছে মতাজেলারা গুমরা ফিরকারা যারা বলেছে যে না আল্লাহকে দুনিয়া তো দেখা যায় না আর তো আল্লাহর দিদার সাব্যস্ত আল্লাহকে দেখা যাবে না কোরআনের আয়াত সেখানে তিনটি আয়াত ছিল আর এখানে আপনার হাদিস নবী ইসলামের অনেকগুলি রয়েছে তার মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে আরেকটি আলোচনা রয়েছে সেটা হচ্ছে মৌকিফ আহলি সন্নাতি মিনহাজিল আহাদিস আল্লাতি ফিহা ইসবাতু সিফাতি যে হাদিসগুলিতে আল্লাহ রাবুল আলমিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে এই হাদিসগুলি সম্পর্কে আহলে সুন্নতল জামাতের ভূমিকা কি মৌকিফ মানে হচ্ছে ভূমিকা আচরণ কি মানব না মানব না হ্যাঁ আল্লাহর যে গুণগুলি হাদিসে বর্ণিত হয়েছে এই সম্পর্কে আমাদের ভূমিকা হচ্ছে যে আমরা সেগুলিকে মেনে নেব আচ্ছা কোরআনে কেরিমে যে গুণগুলি বর্ণিত হয়েছে সেগুলির মতো করে মানব না সেগুলির সাথে কম গুরুত্ব দিয়ে মানবো সেম ওইভাবে মানব এটা হচ্ছে আলোচনা আমরা এই পার্থক্য করব না যে এটা এটা হাদিস দ্বারা প্রমাণিত সেজন্য গুরুত্ব কম হ্যাঁ, আর যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেটার গুরুত্ব বেশি যেমন এক শ্রেণীর গুমরা লোকেরা যারা জ্ঞান বা যুক্তিকে প্রাধান্য দেওয়া এটা কোরআনে আছে আবার অনেকে জিজ্ঞাসা করে আমার মশলাটা কোরআনে আছে কেন জিজ্ঞেস করছেন কোরআনে আছে আরে হাদিসে থাকলে যথেষ্ট নয় কোরআনে নাই এবার মশলা তার মানে তার কাছে হালকা না মোটেই না যে বিষয়টি সেই হাদিস দ্বারা প্রমাণিত তার গুরুত্ব কোরআন দ্বারা প্রমাণিত বিষয়ের মতোই মনে রাখবেন যেমন কোরআনে করিম দ্বারা ধর্মীয় বিশ্বাস আকিদা প্রমাণিত হয় সাব্যস্ত হয় তেমন হাদিস দ্বারা সেই হাদিস দ্বারা আকিদা ওইভাবে প্রমাণিত হয় এটা হচ্ছে আলোচনা কথা গুমরাদের কথা যে আকিদার ক্ষেত্রে খাবরে ওয়াহেদ চলবে না মোতাওয়াতের হইতে হবে না হলে কোরআনের আয়াত হইতে হবে এই এর এই কথাগুলি যারাই বলেছে তারা গুমরা বলছেন শেখুল ইসমাই তাইম রাহমাহ তালা আর হাদিস বর্ণনা করবেন না অন্য অন্য বিষয়গুলি সামনে সপ্তাহ থেকে আসবে সেজন্য বলছে এলা আমসালে হাজিল হাদিস এইরকম অনেক হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম যে হাদিসগুলিতে রসুল্লাহ জানিয়েছেন আন রবহি বেমায়ুখবারবেহি তার রব সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে যা তাকে জানানো হয়েছে অর্থাৎ আল্লাহ যা জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ কিন্তু কোরআনে আয়াতে নেই সেই কথাগুলি নবী সাল কি করেছেন ওম্মদকে সাহাবাই কালামদেরকে জানিয়ে দিয়েছেন কারণ তিনি কোনো কিছু গোপন রাখেনি আল্লাহ ফরজ করেছেন যে তুমি জানিয়ে দেব মা উনজেলা এলেই কেমির রব্বে মা উনজেলা মানে শুধু কোরআন নয় মা উনজেলা এলেই কেমিনাল ওহি ওহি কোরআন ওহি এবং রসুল্লাহ হাদিস হচ্ছে ওহি ফাইনাল ফিল কাতান নাজিয়াত আহলা সুন্নাত ওয়াল জামা কারণ নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল আহসুল জামাত ইউ মেনুনা বেজাল এর প্রতি ইমান রাখে যেমন ইমান রাখে তারা আল্লাহ যা কিছু বলেছেন তার কিতাবে কোরআনে মিন গাইরে তাহারিফিন কোন বিকৃতি ছাড়া কোনো বিকৃতি ঘটে না অর্থের অপব্যাখ্যা করেন ওলা তাহতেলিন আর নিষ্ক্রিয় করে না বা অস্বীকারও করে না অমিন গাইরে তাক এই ফিন ধর নির্ণয় করে না যে কিরকম তাহলে এইরকম না ওই রকম ওয়ালা তামসিলিন আর কোনো কিছুর সাথে তুলনাও তারা করে না যেমন করেছে জাহমিয়ারা অস্বীকার করেছে মোহতাজেলা অনেক ক্ষেত্রে অস্বীকার করেছে আর কিছু মানলেও সেগুলোকে অপব্যাখ্যা করেছে আশারিরা মাতুরিদিরা এরা বেশ কিছু সিফাতকে তারা অস্বীকার করেছে বা তাতে অপব্যাখ্যা করেছে তারা তাউিল করেছে এক দল হচ্ছে অস্বীকারী বা অপব্যাখ্যাকারী আর আরেক দল হচ্ছে বাড়াবাড়ি করে কি করেছে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেছে যারা হচ্ছে মুসাববেহা আল্লাহকে তুলনা করেছে এই দুটো দিক হচ্ছে গুমরাহির দিক একটা অস্বীকার করা বা অপব্যাখ্যা করা আর একটা হচ্ছে তুলনা করা এই দুইয়ের মাঝখানে হচ্ছে আহলে সোনাতাল জামাতের ইমান এবং বিশ্বাস আকিদা যে আল্লাহর গুণগুলি আল্লাহর মতো কোনো কিছুর সাথে তুলনা নেই কোরআন মহাদিসে যা আছে যেভাবে আছে ওইভাবে আমরা বিশ্বাস করি এখানেই আজকের আলোচনা শেষ হলো সাল্লাহ সাল্লাম মোহাম্মদ আলী ওসাবি بسنته انجلى نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله